শোনো খবর বুশের কবর হবে ইরাকে শোনো খবর বুশের কবর হবে ইরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে শোনো খবর বুশের কবর হবে ইরাকে শোনো খবর বুশের কবর হবে ইরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে মার্কিনী ওই জঙ্গি গুলো আঘাত হেনে কর ধুলো মার্কিনী ওই জঙ্গি গুলো আঘাত হেনে কর ধুলো বল বানায়া খেলবো খেলা বুসের মাথাকে বল বানায়া খেলবো খেলা বুসের মাথাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে শোনো খবর বুশের কবর হবে ইরাকে শোন খবর বুশের কবর হবে ইরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে আমরা হলাম রাসুল সেনা হয় করি না ক্লাস্টার বুমা আমরা হলাম রাসুল সেনা হয় করি না ক্লাস্টার বুমা জীবন চেয়ে বাসি ভালো মোরা মরণকে জীবন চেয়ে বাসি ভালো মোরা মরণকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে দেড়শো কোটি মুসলমানে আসতে হবে আজ ময়দানে দেড়শো কোটি মুসলমানে আসতে হবে আজ ময়দানে লড়তে হবে খুদার নামে দিয়ে জীবনকে লড়তে হবে খুদার নামে দিয়ে জীবনকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে শোনো খবর বুসের কবর হবে ইরাকে শোনো খবর বুসের কবর হবে ইরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে লাফালাফি যতই করো নিজের কবর নিজেই খোড়ো লাফালাফি যতই করো নিজের কবর নিজেই খোড়ো খতম করো বুস নামের ওই মানুষ শয়তানকে খতম করো বুস নামের ওই মানুষ শয়তানকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে শোনো খবর বুশের কবর হবে ইরাকে শোনো খবর বুশের কবর হবে ইরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে মানবতার মুক্তির লাগি করতে হবে জীবন বাজি মানবতার মুক্তির লাগি করতে হবে জীবন বাজি ডাকতে হবে সর্বসময় মহান আল্লাহকে ডাকতে হবে সর্বসময় মহান আল্লাহকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে শোনো খবর বুসের কবর হবে ইরাকে শোনো খবর বুসের কবর হবে ইরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে আল্লাহ যদি থাকেন রাজি মুসলমানরা হবেই গাজী আল্লাহ যদি থাকেন রাজি মুসলমানরা হবে গাজি আল্লাহর নামে লড়তে হবে বীর সাদ্দামকে আল্লাহর নামে লড়তে হবে বীর সাদ্দামকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে শোন খবর পুষের কবর হবে ইরাকে শোন খবর পুষের কবর হবে ইরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে বিশ্ব মুসলিম অস্ত্র ধারো আঘাত হানো ধ্বংস করো বিশ্ব মুসলিম অস্ত্র ধরো আঘাত হানো ধ্বংস করো লড়াই করো বাঁচাতে ওই ছলাক শিশুকে লড়াই করো বাঁচাতে ওই ছলাক শিশুকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেড়াকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে শোনো খবর পুষের কবর হবে ইরাকে শোনো খবর পুষের কবর হবে ইরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে শোন খবর পুষের কবর হবে ইরাকে শোনো খবর পুষের কবর হবে ইরাকে ইহুদিরা কফিন হয়ে ফিরবে বেরাকে ইহুদিরা কফির হয়ে ফিরবে বেড়াকে ইহুদি সব কফির হয়ে ফিরবে বেড়াকে বুসল মানুষ রূপী যুদ্ধ বাচক হয় না বুসল মানুষ রূপী যুদ্ধ বাজক হয় না আমেরিকায় আস্ত যে আর রবে না আমেরিকা আস্ত যে আর রবে না বুসল মানুষ রূপে যুদ্ধ বাজাক হায় না বুসল মানুষ রূপে যুদ্ধ বাজাক হায় না আমেরিকা আস্ত যে আর রবে না আমেরিকা আস্ত যে আর রবে না বুসল মানুষ রূপে যুদ্ধ বাজাক হায় না বুসল মানুষ রূপে যুদ্ধ বাজাক হায় না আমেরিকা আস্ত যে আর রবে না আমেরিকা আস্ত যে আর রবে না বুসের ওই পাগলামিটা মার্কিনের হবে পতন আমেরিকায় উঠবে দেখো ইসলামের বিজয় কেতন বুশের ওই পাগলামিটা মার্কিনের হবে পতন আমেরিকায় উঠবে দেখো ইসলামের বিজয় কেতন ইরাকে হামলা হলো সেই বিজয়ের সূচনা ইরাকে হামলা হলো সেই বিজয়ের সূচনা আমেরিকা রাষ্ট্র যে আর রবে না আমেরিকা রাষ্ট্র যে আর রবে না বুসলো মানুষ রূপী যুদ্ধ বাজক হয় না বুসলো মানুষ রূপী যুদ্ধ বাজক হয় না আমেরিকা রাস্ত যে আর রবে না আমেরিকা রাস্ত যে আর রবে না পাগলামির সীমায় এবার ছাড়িয়েছে বহু দূর তাই তো গর্ত থেকে বেরিয়েছে ওই দূর পাগলামির সীমায় এবার ছাড়িয়েছে বহু দূর তাই তো গর্ত থেকে বেরিয়েছে ওই দূর গুলো করতে খতম ছাড়তে হবে সীমানা গুলো করতে খতম ছাড়তে হবে সীমানা আমেরিকা রাষ্ট্র যে আর হবে না আমেরিকা রাষ্ট্র যে আর হবে না ভূষল মানুষ রূপী যুদ্ধ বাজক হায় না ভূষল মানুষ রূপী যুদ্ধ বাজক হায় না আমেরিকা রাষ্ট্র যে আর হবে না আমেরিকা রাষ্ট্র যে আর হবে না সন্ত্রাসীর নাকের গরু মানুষ রূপী জানোয়ার ইসলামের শত্রু ওরা শত্রু যে মানবতার সন্ত্রাসীর নাটের গুরু মানুষ রূপী জানোয়ার ইসলামের শত্রু ওরা শত্রু যে মানবতার সবে মিলে আমেরিকার ধ্বংস করো আস্তানা সবে মিলে আমেরিকার ধ্বংস করো আস্তানা আমেরিকা হাস্ত যে আর হবে না আমেরিকা রাষ্ট্র যে আর রবে না ভূষল মানুষ রূপী যুদ্ধ বাজাক হায় না ভূষল মানুষ রূপী যুদ্ধ বাজাক হায় না আমেরিকা রাষ্ট্র যে আর রবে না আমেরিকা রাষ্ট্র যে আর রবে না বিশ্ব আজ শক্ত হাতে পাশে দাঁড়াবি রাকের জবাব দাও দন্ত ভাঙা সন্ত্রাসী জয় জালিমের বিশ্ব আজ শক্ত হাতে পাশে দাঁড়াবি রাকের জবাব দাও দন্ত চূড়ান্ত ভাঙা সন্ত্রাসী জয় জালিমের জ্বালাবাগুন পুড়িয়ে দাও মার্কিনি ওই নিশানা জ্বালাবাগুন পুড়িয়ে দাও মার্কিনি ওই নিশানা আমেরিকা আস্ত যে আর রবে না আমেরিকা আস্ত যে আর রবে না বুসল মানুষ রূপী যুদ্ধ বাজক হায় না বুসল মানুষ রূপী যুদ্ধ বাজক হায় না আমেরিকা আস্ত যে আর রবে না আমেরিকায় আস্ত যে আর রবে না তসবি অস্ত্র ধরো নেমে এসো ময়দানে জেগে ওঠো বিশ্ব আজি আজাদির স্লোগানে তসবি অস্ত্র ধরো নেমে এসো ময়দানে জেগে ওঠো বিশ্ব আজি আজাদির স্লোগানে কতকাল ঘুমাবে আর একটু জেগে ওঠো না কতকাল ঘুমাবে আর একটু জেগে ওঠো না আমেরিকা আসতো যে আর রবে না আমেরিকায় আস্ত যে আর রবে না ভূষল মানুষ রূপী যুদ্ধ বাজক হায় না ভূষল মানুষ রূপী যুদ্ধ বাজক হায় না আমেরিকায় আস্ত যে আর রবে না আমেরিকায় আস্ত যে আর রবে না তেলে লুভে নিচ্ছে রক্ত রাক্ষসী ওই বুসে রাম গণহতায় উঠল মেতে লাল কুকুরের পালে রাম লোভে দিচ্ছে রক্ত রাক্ষসী ওই পুষে রাম গণহত্যায় উঠল মেতে লাল কুকুরের পালে রাম কুকুরের লাগবে মগুর তাছাড়া যে হবে না কুকুরের লাগবে মগুর তাছাড়া যে হবে না আমেরিকায় আসত যে আর হবে না আমেরিকায় আসত যে আর হবে না ভূষল মানুষ রূপী যুদ্ধ বাজাক হায় না ভূষল মানুষ রূপী যুদ্ধ বাজাক হায় না আমেরিকায় আসতো যে আর রবে না আমেরিকায় আসতো যে আর রবে না কারবালার শিক্ষা নিয়ে এসো এবার রাজপথে আমেরিকার দালাল গুলো খেদাও ঝাঁটা আঘাতে কারবালার শিক্ষা নিয়ে এসো এবার রাজপথে আমেরিকার দালাল গুলো খেদাও ঝাঁটা আঘাতে ইহুদিদের কোন দালাল এই দেশেতে থাকবে না ইহুদিদের কোন দালাল এই দেশেতে থাকবে না আমেরিকায় আসতো যে আর রবে না আমেরিকায় আসতো যে আর রবে না ভূষল মানুষ রূপে যুদ্ধ বাজাক হয় না ভূষল মানুষ রূপে যুদ্ধ বাজাক হয় না আমেরিকায় আসতো যে আর রবে না আমেরিকায় আসতো যে আর রবে না ক্ষমতার চেয়ার পেয়ে ভুলে গেছে সব কথা আমেরিকার পদতলে নত করেছে মাথা ক্ষমতার চেয়ার পেয়ে ভুলে গেছে সব কথা আমেরিকার পদতলে নত করেছে মাতাম পক্ষ নিলে আমেরিকার পিঠের চামড়া থাকবে না পক্ষ নিলে আমেরিকার পিঠের চামড়া থাকবে না আমেরিকায় আসত যে আর রবে না আমেরিকায় আসত যে আর রবে না ভূষণ মানুষ রূপী যুদ্ধ বাজাক হায় না ভূষণ মানুষ রূপী যুদ্ধ বাজাক হায় না আমেরিকায় আসতো যে আর হবে না আমেরিকায় আসতো যে আর হবে না যুদ্ধ নয় শান্তি চাই এই তোমাদের এক আওয়াজ ধরে ধরে কতল করো আসে যত যুদ্ধবাজ যুদ্ধ নয় শান্তি চাই এই তোমাদের এক আওয়াজ ধরে ধরে কতল করো আসে যত যুদ্ধবাজ গড়তে সুখের বাসর এক কাতারে এসো না গড়তে সুখের বাসর এক কাতারে এসো না আমেরিকায় আস্ত যে আর রবে না আমেরিকায় আস্ত যে আর রবে না ভূষণ মানুষ রূপে যুদ্ধ বাজক হায় না ভূষণ মানুষ রূপে যুদ্ধ বাজক হায় না আমেরিকা আস্ত যে আর রবে না আমেরিকা আস্ত যে আর রবে না ভূষণ মানুষ রূপে যুদ্ধ বাজক হায় না ভূষণ মানুষ রূপে যুদ্ধ বাজক হায় না আমেরিকা আস্ত যে আর রবে না আমেরিকায় আসত যে আর রবে না আমেরিকায় আসত যে আর রবে না আমেরিকায় আসত যে আর রবে না আমেরিকায় আসত যে আর রবে না